বিসমিল্লাহির রহমানুর রহিম আধুনিক বিশ্বে সন্ত্রাস একটি বহুল আলোচিত শব্দ যা কর্ণকুহুরে ধ্বনিত হওয়া মাত্রই গা শিউরে ওঠে হৃদয় শুরু হয় কম্পন গোটা দেশ জুড়ে আজ সন্ত্রাসের তাগব লীলায় মানবতা শ্বাসরুদ্ধ দেশের পশ্চিমের প্রতিটি জনপদ সন্ত্রাসের গ্রাসে নিপতিত হয়ে অসহায় মাজলুম মানবতা আজ দিশেহারা বিশ্বের মানুষ কোরআন হাদিসে নির্দেশিত পথ থেকে বিচ্যুত হয়ে মানবরচিত মন গড়া পথে জীবন পরিচালনার জন্য শান্তির স্লোগান তুলছে কিন্তু না কোরআন হাদিস ব্যতীত আধো কখনো শান্তির আশা করাটা এক প্রকার ভোকামি ছাড়া আর কিচ্ছু না শান্তি এবং স্বস্তির আশা করতে হলে শক্ত হাতে কালেমার ঝান্ডা উত্তোলন করতে হবে আমাদের নাকের ডগায় যখন ইংরেজদের ঘনাঘটা দেখা দিয়েছিল যখন বাংলার মা বোনের ইজ্জতের উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়েছিল আমার ইসলামকে নিঃশেষ করতে চেয়েছিল আমার মুসলমান ভাইকে উলঙ্গ করে বেঁধে রেখেছিল আমার কোরআনকে নিঃশেষ করতে চেয়েছিল ঠিক তখনই আবির্বাপ হল সিংহের ন্যায় গর্জন দিয়ে উঠল অলিকুল শিরোমণি হাজি শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই হাজি শরিয়াতুল্লাহ শুধু একটি নামই নয় হাজি শরিয়াতুল্লাহ একটি মডেল একটি স্বপ্ন একটি ইতিহাস একটি আন্দোলন শুধু হাজি শরিয়াতুল্লাহ নয় যুগে যুগে তার রক্ত ইসলামের সপক্ষে কথা বলেছে ঈশান কিষানি দিন মজুর হিন্দু মুসলিম সবার হৃদয়ের স্পন্দন ছিলেন পীর মোহসিন উদ্দিন দুদমিয়া ইমানি শক্তিকে পুঁজি করে অগ্রপানে ছুটেছিলেন শরীরের তাজা খুন ঢেলে দিতেও দ্বিধাবোধ করেননি দেশের মানুষকে নৈরাজ্যকর পরিস্থিতির ঘোর কালো অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য হাজি শরিয়তুল্লার হাতে গড়া বাংলাদেশ ফরাইজি আন্দোলন সুশিক্ষার ব্যক্তি গঠন মানব সেবার কিংবদন্ত্রী বাংলাদেশ ফরাইজি আন্দোলন চলমান বিশ্বের নাশকতার বেড়াজাল থেকে মুসলিম জাতিকে আলোর পথে ফিরিয়ে আনার আহ্বান সামনে নিয়ে অগ্রপানে ছুটেছিলেন বীর বাহাদুর আবু বকুর মিয়া কোরআনের পক্ষে কথা বলার অপরাধে ইসলামের শত্রুরা নির্মমভাবে তাকে শহীদ করে যুগের পর যুগ ধরে আল্লাহর প্রিয় সৈনিকেরা এভাবেই নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন তারই ধারাবাহিকতায় চলমান বাংলার নাস্তিক মোরতাদ যখন আল্লাহকে জালিম বলে গালি দেয় আমার প্রিয় নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কোরআনের অমীয় আলোর মশাল নিয়ে সরে চলেছেন হাজি শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহের রক্ত বীর বাহাদুর আবদুল্লাহ মোহাম্মদ হাসান এভাবেই যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এক পথে হাঁটি আল্লাহর জমিনে একদিন খেলাফত প্রতিষ্ঠিত হবেই ইনশা আল্লাহ এই বলিষ্ঠ চেতনা আর নির্ভীক বার্তা নিয়ে জাতীয় শিশু কিশোরের সাহিত্য ইসলামী সাংস্কৃতিক সংগঠন মাদিনার মোহনা শিল্পী গোষ্ঠীর এবারের পরিবেশনা ফরাইজি দুরুপার দুরুপার